এসো হাতে হাত রেখে ছুটে চলি স্বপ্নের সীমানা ঝরনা নদী এসে মেশে যেমন সাগরের মোহনা হাতে হাতে রেখে ছুটে চলি স্বপ্নে সীমানা ঝরনা নদী এসে মেশে যেমন সাগরের মোহনা হাতে হাতে রেখে ছুটে চলি স্বপনে সীমানা ঝর্ণা নদী এসে মেশে যেমন সাগরে মোহনা একই সাথে মিলে মিশে স্বপ্নীলা বেশে গড়ি এক আলোকিত পৃথিবী পৃথিবী ভালোবাসায় আলো আশায় থাকবে ভরা সেখানে সবই আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী হাতে হাতে রেখে ছুটে চলি স্বপ্নে সীমানা ঝর্ণা নদী এসে মেশে যেমন সাগরে মোহনা হাতে হাতে রেখে ছুটে চলি স্বপ্নে সীমানা ঝর্ণা নদী এসে মেশে যেমন সাগরে মোহনা একই সাথে মিলে মিশে স্বপ্নীলা বেশে গড়িয়ে কালকিত পৃথিবী পৃথিবী ভালোবাসায় আলো আশায় থাকবে ভরা সেখানে সবই আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী নিকশ কালো আধারে আলো জ্বালাবো আমরা সবে থাকবে নায়ার কোনো অনাচার সুজলা সুফলায় ভবে নিকশ কালো আধারে আলো জ্বালাবো আমরা সবে থাকবে নায়ার কোনো অনাচার সুজলা সুফলায় ভবে নিকশ কালো আধারে আলো জ্বালাবো আমরা সবে থাকবে নায়ার কোনো অনাচার সুজলা সুফলায় ভাবে একই সাথে মিলে মিশে স্বপ্নীলা বেশ গড়িয়ে কালকিত পৃথিবী পৃথিবী ভালোবাসায় আলো আশায় থাকবে ভরা সেখানে সবই আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী জালিম শাহী যত গুমরাহি অন্যায় বিচার দ্বন্দ্ব রক্ত চক্ষু আর সকল অত্যাচার হবেই হবে এবার বন্ধ জালিম শাহি যত গুমরাহি অন্যায় বিচার দ্বন্দ্ব রক্ত চক্ষু আর সকল অত্যাচার হবেই হবে এবার বন্ধ জালিম শাহি যত গুমরাহি অন্যায় বিচার দ্বন্দ্ব রক্ত চক্ষু আর সকল অত্যাচার হবেই হবে এবার বন্ধ একই সাথে মিলে মিশে স্বপ্নীলা বেশে গড়িয়ে এক আলোকিত পৃথিবী পৃথিবী ভালোবাসায় আলো আশায় থাকবে ভরা সেখানে সবই আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী হাতে হাতে রেখে ছুটে চলি স্বপ্নে সীমানা ঝর্ণা নদী এসে মেশে যেমন সাগরে মোহনা একই সাথে মিলে মিশে স্বপ্নীলা বেশে গড়িয়ে আলোকিত পৃথিবী পৃথিবী ভালোবাসায় আলো আশায় থাকবে ভরা সেখানে সবই আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী হাতে হাতে রেখে ছুটে চলি স্বপ্নের সীমানা ঝর্ণা নদী এসে মেশে যেমন সাগরের মোহনা হাতে হাতে রেখে ছুটে চলি স্বপ্নে সীমানা ঝর্ণা নদী এসে মেশে যেমন সাগরে মোহনা হাতে হাত রেখে ছুটে চলি স্বপ্নে সীমানা সুরতরঙ্গ সুস্থ সংস্কৃতির অনুপম আঙিনা